হাজার পাখির কলকাকলি ঝর্ণা ধারার মধুর তান চন্দ্র সূর্য সপ্ত আকাশ সবই প্রভু তোমার দান হাজার পাখির কলকাকলি ঝর্ণা ধারার মধুর তান চন্দ্র সূর্য সপ্ত আকাশ সবই প্রভু তোমার দান হাজার পাখির কলকাকলি ঝর্ণা ধারার মধুর তান চন্দ্র সূর্য সপ্ত আকাশ সবই প্রভু তোমার দান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান হাজার পাখির কলকাকলি ঝর্ণা ধারার মধুর তান চন্দ্র সূর্য সপ্ত আকাশ সবই প্রভু তোমার দান হাজার পাখির কলকা কলি ঝর্ণা ধারার মধুর তান চন্দ্র সূর্য সপ্ত আকাশ সবই প্রভু তোমার দান হাসনা না গোলাপ বেলি আরো আছে যত ফুল তোমার নামেই গন্ধ বিলায় হয় না কভু তাদের ভুল হাসনা না গোলাপ বেলি আরো আছে যত ফুল তোমার নামেই গন্ধ বিলায় হয় না কভু তাদের ভুল হে হেনা গোলাপ বেলি আরো আছে যত ফুল তোমার নামে গন্ধ বিলায় হয় না কভু তাদের ভুল কঠিন পাহাড় তোমার নামে কঠিন পাহাড় তোমার নামে অবিহিরত ঝরায় শান চন্দ্র সূর্য সপ্ত আকাশ সবই প্রভু তোমার দান হাজার পাখির কলকাকলি ঝর্ণা ধারার মধুর তান চন্দ্র সূর্য সপ্ত আকাশ সবই প্রভু তোমার দান হাজার পাখির কলকাকলি ঝর্ণা ধারার মধুর তান চন্দ্র সূর্য সপ্ত আকাশ সবই প্রভু তোমার দান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান ঋণী ঝিনি বৃষ্টি নামে অকুল সাগর তরঙ্গে প্রজাপতিও নেচে বেড়ায় তোমার নামের ঢঙ্গে ঋণী ঝিনি বৃষ্টি নামে অকুল সাগর তরঙ্গে প্রজাপতিও নেচে বেড়ায় তোমার নামের ঢঙ্গে ঋণি ঝিনি বৃষ্টি নামে অকুল সাগর তরঙ্গে প্রজাপতিও নেচে বেড়ায় তোমার নামের ঢঙ্গে কুল ভাঙা ওই নদীর সুরেও কুল ভাঙা ওই নদীর সুরেও তোমার নামের গুণগান চন্দ্র সূর্য সপ্ত আকাশ সবই প্রভু তোমার দান হাজার পাখির কলকাকলি ঝর্ণা ধারার মধুর তান চন্দ্র সূর্য সপ্ত আকাশ সবই প্রভু তোমার দান হাজার পাখির কলকাকলি ঝর্ণা ধারার মধুর তান চন্দ্র সূর্য সপ্ত আকাশ সবই প্রভু তোমার দান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান হাজার পাখির কলি ঝর্ণা ধারার মধুর তান চন্দ্র সূর্য সপ্ত আকাশ সবই প্রভু তোমার দান হাজার পাখির কলি ঝর্ণা ধারার মধুর তান চন্দ্র সূর্য সপ্ত আকাশ সবই প্রভু তোমার দান হাজার পাখির কলকাকলি ঝর্ণা ধারার মধুর তান চন্দ্র সূর্য সপ্ত আকাশ সবই প্রভু তোমার দান সুর তরঙ্গ সুস্থ সংস্কৃতির অনুপম আমিনা